করব ইনশাআল্লাহ বিষয়টি পূর্বের ধারাবাহিকতায় আল আহাদিস আল মাউদুয়া আল মোরাব্বাজাত ফি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বহুল প্রচলিত জাল হাদিস এই বিষয়ে আমরা ইতিপূর্বে নয়টি খোদ্া পেশ করেছি আজকে দশম এবং শেষ খোদ্া এই বিষয়ের উপরে পেশ করা হবে ইনশাআল্লাহ ইতিপূর্বে নয়টি খোদ্ায় আমরা দশটি করে মোট নব্বইটি আমাদের দেশে বাংলাদেশে বহুল প্রচলিত জাল হাদিস আমরা আলোচনা করেছি আজকে একানব্বই থেকে একশো পর্যন্ত এই দশটি জাল হাদিস আলোচনা করে এই বিষয়ের খোদ্া আমরা আপাতত সমাপ্ত করব ইনশাআল্লাহ আমাদের দেশে জাল হাদিস শুধু একশো না জাল হাদিস হাজার হাজার তবে আমরা সেখান থেকে একশোটি মাত্র আলোচনা করেছি এই উদ্দেশ্যে যাতে আমরা জাল হাদিসের ব্যাপারে সতর্ক হই ইসলামের নামে দিনের নামে নবী সাল্লু আলহি নামে যে সমস্ত মিথ্যা কথা সমাজে বহুল প্রচলিত এবং অধিকাংশ মুসলিম লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম যেগুলাকে দিন মনে করে অথচ এগুলো দিন না বরং দিন বিরোধী কাজ দিনের নামে মিথ্যা কথা দিনের নামে কুসংস্কার এই জাতীয় প্রত্যেক এলাকায় প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদা অসংখ্য মিথ্যা কথা জাল হাদিস প্রচলিত আছে তো আমরা সেগুলো আলোচনা করতে গেলে এক এক ডিস্ট্রিক্ট ধরে আলোচনা করলে সারা বছর সারা জীবন চলে যাবে খালি জাল হাদিসের উপরে এক এক অঞ্চলে এক এক ধরনের জাল হাদিস সমাজে কত রকমের মিথ্যা কথা যে প্রতিষ্ঠিত হয়ে আছে আরেকটি হলো আমরা এই উপমহাদেশে দুইটি জাতির সাথে বসবাস করি হিন্দু এবং বৌদ্ধ এই হিন্দু ধর্মটা এটা পুরোপুরি কুসংস্কারের উপরে প্রতিষ্ঠিত বৌদ্ধ ধর্মটা এটা পুরোপুরি কুসংস্কারের উপরে প্রতিষ্ঠিত এটার ধর্ম বলতেই কিছু ধারণা কিছু বাপদাদার পূর্বপুরুষদের রুসুম রেবাজ কিছু আনুষ্ঠানিক গান বাজনা আনুষ্ঠানিকতা এগুলার নাম হলো ধর্ম এই ধর্মগুলোর সাথে আসমানি কোনো সম্পর্ক নাই আমরা ওই রকম দুটা জাতির সাথে এই দেশে এই উপমহাদেশে বসবাস করি আর যাদের সাথে বসবাস করে প্রতিবেশীর কিছু তাসির প্রতিবেশীর কিছু প্রভাব কিন্তু প্রতিবেশীর উপরে পড়ে এজন্য কোনো মুসলিম যদি ইমানের দিক থেকে শক্তিশালী হয় দেখবেন সমাজে পাশাপাশি দুইজন বসবাস করে যিনি ধনী যার কাছে টাকা পয়সা বেশি তার প্রভাবটা গরিবদের উপরে বেশি থাকে তো ইসলামের মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো ইমান মুমিনের ইমান যদি বেশি থাকে ইমান যদি শক্তিশালী থাকে ইমান যদি বিশুদ্ধ থাকে ইমানের তাসির ওই পাশাপাশি বৌদ্ধ এবং হিন্দুদের উপরে পড়বে এবং সেই ইমানের তাসিরেই কিন্তু যুগে যুগে এই উপমহাদেশে অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন কারণ যারা তখন ইসলাম প্রচার করেছেন ইসলামের কথা বলেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের ইমানি শক্তিটা অনেক বেশি ছিল কালক্রমে আস্তে আস্তে আমাদের ইমানি শক্তি যত দুর্বল হয় তখন আর আমাদেরগুলো তাদের উপরে তাসির না করে প্রভাব না করে তাদেরগুলো আমাদের উপরে প্রভাব সৃষ্টি করেছে এই জন্য তাদের থেকে অনেক জিনিস অনেক কুসংস্কার অনেক সামাজিক প্রথা অনেক নিয়ম কানুন কিন্তু ওই জাতিগুলো থেকে আসে যেগুলো পৃথিবীর অন্য দেশে আসে নাই যেমন আরব দেশে আসে নাই কারণ আরবে এই জাতিগুলোর সাথে তাদের বসবাস না কিন্তু আমরা এই জাতিগুলোর সাথে বসবাস করার কারণে তাদের অনেক তাসির তাদের অনেক প্রভাব আমাদের উপরে এসে গেছে যেমন আজকে সমাজে আমাদের মুসলিম সমাজে যৌতুক ছাড়া বিয়ে হয় না এই যৌতুক কিন্তু ইসলামে ছিল না এবং এটা ইসলামে হারাম নিষিদ্ধ বিষয় এটা সব মুসলিম জানে এরকম একজন মুসলিম পাওয়া যাবে না বাংলাদেশে যিনি জানান না যে যৌতুক হারাম সবাই জানে কিন্তু তারপরেও যৌতুক ছাড়া কোনো বিয়ে হয় না দুই একটা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে যৌতুকের প্রচলন এই যৌতুকের প্রচলনটা এদের থেকে আসছে কারণ হিন্দু ধর্মে মেয়েরা কোনো সম্পত্তি পায় না এজন্য মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় বাবা এককালীন কিছু দিয়ে দেয় যে পরবর্তীতে আর কোনো জায়গা জমিন সম্পত্তিতে মালিকানা পাবে না এই জন্য দিয়ে দেওয়া হয় এই প্রথাটা আস্তে আস্তে কালক্রমে মুসলিমদের মধ্যে ঢুকে গেছে কিন্তু মুসলিমদের মধ্যে আল্লাপাক এটাকে হারাম করেছেন উল্টা ছেলেরা মেয়েদেরকে মোহর দিতে হবে সেটা ফরজ করেছেন কিন্তু সেটা দেওয়া হয় না বরং মেয়েদের থেকেই উল্টা মোহর আদায় করা হয় যৌতুক আদায় করা হয় তারপরে বিবাহের অনুষ্ঠানে যে সকল অশ্লীলতা যে সকল সামাজিক নিয়ম কানুন এইগুলোর ম্যাক্সিমাম এই জাতিগুলো থেকে আসছে ঠিক ইসলামের নামে যত জালহাদিস প্রসারিত হয়েছে এইগুলোরও অনেক কিছু ওদের তাসিরে ওদের প্রভাবে এগুলো ইসলামের নামে সমাজে ঢুকে গেছে এজন্য একজন মুসলিম তার ইমানকে বিশুদ্ধ করার জন্য এই সকল কুসংস্কার মুক্ত মিথ্যা কথা মুক্ত জাল হাদিস মুক্ত ইমান গঠন করতে হবে এই সচেতনতাটা তৈরি করার জন্যই আমরা মাত্র একশোটা জাল হাদিস আমরা আলোচনা করেছি এটার মাধ্যমে কাউকে মনে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য না কারণ এটাতে কারো একক দোষ নাই এটা পুরা সামাজিক প্রেক্ষাপটেই এগুলা তৈরি হয়েছে এগুলা একক কারো অবদানে হয় না এককভাবে কারো দোষ না আর এগুলো ওলামাই কেরামদেরও দোষ না ওলামাই কেরামেরা পর্যায়ক্রমে পূর্বপুরুষ থেকে মুরব্বীদের থেকে শুনে আসতেছেন কিন্তু সবাই বলতেছে এটা বলদ গরু কিন্তু এটা গাই গরু না বলদ গরু লেজ উল্টাই আমরা দেখি নাই বাস বলদ গরু বলছে আমরা বিশ্বাস করে বাজার থেকে নিয়ে আসছি বা গাই গরু বলছে বাজার থেকে নিয়ে আসছি কিন্তু লেজ উল্টাই দেখার প্রয়োজন মনে করি নাই বরং লেজ উল্টানোটাকে বেয়াদবি মনে করছি কারণ এত বড় বুজুর্গ বলতেছে এরপরেও যদি আমি আবার লেজ উল্টাই দেখি এটা তো বেয়াদবি কারণ উনি কি মিথ্যা বলতে পারেন এজন্য এক ব্যক্তির একটা ঘটনা খুব প্রসিদ্ধ ঘটনা আছে একজন দিনদার মানুষ তাকে এসে একজন বলতেছে যে হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে হুজুর কান্না করতে করতে শেষ কান্না করতে করতে বেহস হায়রে স্ত্রীটাই অল্প বয়সে বিধবা হয়ে গেল তো সবাই এসে বলতেছে হুজুর আপনার স্ত্রী বিধবা হইল কেমনে আপনি তো জীবিত আপনি জীবিত থাকলে আপনার স্ত্রী কেমনে বিধবা হয় ভাই শোনো আমাকে যে ব্যক্তিটা বলছে উনি একজন মুসলিম একজন মমিন মমিন কোনোদিন মিথ্যা বলতে পারে না এই বিশ্বাস আমার আছে তা একজন মুমিন বলছে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে উনি তো মিথ্যা বলে নাই এই জন্য আমি বিশ্বাস করছি এই জন্য আমি কানতেছি স্ত্রীর শোকে তাহলে একজন মুমিন মিথ্যা বলতে পারে না এই বিশ্বাসে উনি স্ত্রী বিধবা হয়ে গেছে এই জন্য কাঁদতেছেন ঠিক একই রকম যখন আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা একজন মানুষ ইসলাম সম্পর্কে একটা কথা বলি তখন আপনারা মনে করেন এত বড় হুজুরে বলছে এত বড় বুজুর্গ বলছে এটার লেজুলটাই দেখা এটা তো চরম বেয়াদবি হুজুরে কি গাই গরু না হলে গাই গরু বলছে নাকি হুজুরে কি এটা বলদ না হলে বলদ বলছে নাকি এটার আবার লেজ উল্টায় আমি দেখবো কেন বলদ না গাই গরু হ্যাঁ, এই জন্য এই সামাজিকভাবে এই মিথ্যা কথাগুলো হাদিসের নামে দিনের নামে চলে গেছে এবং এই জাতীয় কিছু বই দেখবেন সমাজে রাস্তাঘাটে বিক্রি হয় একটা দুটা না শত শত বই আছে মুকসুদুল মোমেনিন আহাদনামা তারপরে ন্যাকামল এই এরকম বিভিন্ন নামে এই যে নুরানি মজমুয়ায় পাঞ্জেগানা ওজিফা বইটার নাম আবার নুরানি আবার মাজমুয়ায় আবার পাঞ্জেগানা ওজিফা এরকম দেখবেন অসংখ্য বই আছে বাজারে এইসব বইগুলো প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে থাকে এমন কোন মুসলিমের ঘর পাওয়া যাবে না যার ঘরে এই জাতীয় বই নাই মানুষ রাস্তাঘাটে আর কিছু কিনুক আর না কিনুক এইরকম একটা দুটা বই বাড়িতে কিনে নিয়ে যান এই বইগুলোর মধ্যে অধিকাংশ জিনিস মিথ্যা কথা ইসলামের নামে দিনের নামে হাদিসের নামে মিথ্যা কথা লেখা রেখে এই বইগুলো যত মানুষের ঘরে ঘরে ঢুকছে তত মিথ্যা কথা ঢুকছে এবং আল্লাহ সুবান তালা সহজ সরল মুসলিমগুলোকে আল্লাহ মাফ করে দিন সহজ সরল মুসলিম ভাই বোনেরা এগুলোকে বিশ্বাস করে করে কিন্তু অনেক কষ্ট করে করে তারা আমল করছেন আল্লাহাক তাদেরকে আমলের কারণে কষ্টের কারণে আল্লাহ তাদেরকে যাদা দিবেন তাদের কষ্ট আল্লাহ ভিঠা দিবেন না কিন্তু তারা যে বিশ্বাসটা করছেন এই বিশ্বাসটা ছিল ভুয়া বিশ্বাস মানে ভুল বিশ্বাস যারা এখানে বইগুলোর মধ্যে লিখে দিছে এরা সঠিক কথা লেখে নাই এরা অনেক অসংখ্য মিথ্যা কথা লিখে দিচ্ছে এই মিথ্যা কথাগুলোর প্রভাবে আমাদের সমাজে ভাই বোনেরা এগুলো বিশ্বাস করছেন এবং মুরব্বীরা আমল করছেন এবং প্রত্যেক মুরব্বীর কাছে এরকম অজিফার বই থাকে এবং ওই মুরব্বী দেখবেন যে সকাল বিকাল অনেক কষ্ট করে করে এসব অজিবার বই এসব দোয়া দোয়ায় গামজুল আরস তারপরে দোয়ায় আহাদনামা তারপরে এইরকম কতগুলা দোয়া আছে অনেক মুরব্বীর মুখস্থ আমরা ছোটবেলায় শুনতাম আমার নানা অন্যান্য মুরব্বীরা এগুলো মুখস্থ করে ফেলতো এবং সকাল বিকাল কত কষ্ট করে এই জাতীয় দোয়াগুলা পড়তো বরকতের জন্য ২০ লক্ষ নাকি তারপরে ৩০ লক্ষ নাকি পঞ্চাশ লক্ষ নাকি এরকম বিশাল নাকি ডেলি ধরেন দশ বস্তা বিশ বস্তা নাকি অজিফার মাধ্যমে মুরব্বীরা <laughs> অর্জন করে ফেলত যে তাদের নিয়ত স্বচ্ছ ছিল তারা আল্লাহ সন্তুষ্টির জন্য এগুলো পড়তেন কিন্তু তারা বুঝতে পারেন নাই যে এগুলোর মধ্যে বেজাল এগুলো নবী সাল্লা সাল্লাম শিখান নাই দোয়াগুলোর হয়তো অর্থ ভালো দোয়াগুলোর অর্থের মধ্যে হয়তো সেরেক নাই বেদাত নাই খারাপ কিছু নাই ভালো জিনিস কিন্তু নবী সাল্লাহ ইসলামের নবুয়তের নূরের মাধ্যমে যে দোয়া শেখানো হবে সেই দোয়া আর একজন বুজুর্গ একজন আলেমের বানানো দোয়া আকাশ আর পাতাল বেশ কম নবী সাল্লাহ সাল্লাম যে দোয়া শিখাইবেন আল্লাপা কোরআনে কারিমে যে দোয়া শিখাবেন এই দোয়ার মধ্যে নূর আছে এই দোয়া হল নবুয়তের নূরের দোয়া এইটা পড়লে এটা আমল করলে আল্লাপাক ফজিলত দিবেন কিন্তু আরেকটা দোয়া এমনি আমি বানাই বানায় অনেক কিছু আল্লাহর কাছে বলতে পারি চাইতে পারি কিন্তু এটার কোনো ফজিলতে বিশ্বাস করা যাবে না যে এই দোয়াটা করলে এত ফজিলত এই দোয়াটা করলে এত ফজিলত এরকম ফজিলতে বিশ্বাস করা যাবে না এমনি আমি আরবি দোয়া পারি না বাংলায় আল্লাহর কাছে দোয়া করলাম এটা দোয়া করতে পারি এটা দোয়া করা নিষিদ্ধ না শুধু কোরআন আর হাদিসে যে দোয়া আছে ওই দোয়া দিয়ে দোয়া করতে হবে তা না এর বাহিরে আমার নিজের ভাষা নিজের কথা নিজে যেভাবে আমার ভাবটা ব্যক্ত করতে পারি সেভাবে আমি দোয়া করতে পারবো কিন্তু নিজে বানাই একটা দোয়া করলাম আর বললাম যে এই দোয়াটা করলে বিশ লক্ষ নেকি হবে এই বিশ লক্ষ নেকি বা এক নেকি বা আধা নেকি বা জাররা নেকি এই নেকিও আল্লাহ সুবান এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছাড়া পৃথিবীতে আর কারো নেকি ঘোষণা দেওয়ার অধিকার নাই হয় আল্লাহ পাক সরাসরি কোরআন একাডেমি বলবেন এই যে এটা করলে লাহম আজরুন আজিম লাহম আজরুন কাবির তার জন্য বড় উজরত আছে সওয়াব আছে অথবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলবেন এটা করলে আল্লাহ তোমাদের দশটা গুণা মাফ করবেন এটা করলে আল্লাহ তোমাদের দশটা নেকি দিবেন দশটা বিপদ দূর করে দিবেন আল্লাহ তোমাদেরকে গোলাম আজাদের স্বভাব দিবেন এই কথাটা বলার অধিকার একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম আবু বকর ওমরেরও অধিকার নাই যে তোমরা এটা করলে এত লক্ষ্য ফজিলত এটা নিজে ঘোষণা দেওয়ার নবী সাল্লাহ ইসলামের ঘোষণাটা হয়তো তারা বলতে পারবেন যে কলা রসুল্লাহ সাল্লাহ ইসলাম আবু বকর দিল্লাহ এটা বলতে পারবেন যে কলা রসুল্লাহ সাল্লাম আমি রসুল সাল্লামকে বলতে শুনছি নবী সালাম ঘোষণা দিচ্ছেন এটা এই স্বভাব কিন্তু আবু বকরাদের তারা নিজে ঘোষণা দেওয়ার অধিকার নাই যে তোমরা এটা আমল করো এটা করলে আল্লাহ তোমাদেরকে এত ফজিলত দিবেন এটা আবু বকর ওমর ওসমান আলী রাদি আল্লাহ তালাম তাদেরও অধিকার নাই তো তাহলে তো আর পৃথিবীর কোনো বুজুর্গের কোনো আমার কারো এরকম ফজিলত ঘোষণা দেওয়ার অধিকার কারো নাই কিন্তু দেখা যায় এই সকল বইতে এই সকল দোয়ার অনেক ফজিলত তারা ঘোষণা দিয়ে দিচ্ছেন এবং কোথায় ফজিলত পাইছেন তার কোনো রেফারেন্স নাই কোন জায়গায় লেখা আছে হাদিসে বর্ণিত আছে কোন হাদিসে কোথায় বর্ণিত আছে এটার কোনো তথ্য প্রমাণ নাই পরবর্তীতে দেখা গেছে খুঁজে কাজে এগুলা কোনো হাদিসের কিতাবেই নাই এজন্য সম্মানিত ভাইরা আমরা এগুলো কাউকে ছোট করার জন্য কারো বিরুদ্ধে কোনো আলেমোলামাকে আমরা দোষ দোষারোপ করি না এটা পুরো সামাজিক প্রেক্ষাপটে এটা এই জালহাদিসগুলো কুসংস্কারগুলো ঢুকে গেছে কিন্তু আমাদেরকে এখন সংশোধন হওয়া দরকার আমাদেরকে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার কারণ এখন আমরা রাজধানীর সাথে আমাদের যোগাযোগ হয়ে গেছে এক সময় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে গেলে কতগুলো ফেরি পার হওয়া লাগতো কত কষ্ট করে সকালে রওনা দিই রাত্রে ঢাকা পৌঁছতাম কোনোদিন পরের দিনও পৌঁছতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা মানুষ চলে আসতেছে বিমানে আপনার কয় মিনিট পনেরো বিশ মিনিটে আধা ঘন্টা চলে আসতেছে রাজধানীর সাথে যোগাযোগ যত সহজ হয় মানুষের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন তত বাড়ে ঠিক ইমানের রাজধানীর সাথে মুমিনের যোগাযোগ যত বাড়ে মুমিনের ইমানও তত বাড়তে থাকে সোহান আল্লাহ এখন আমাদের ইমানের রাজধানী কোথায় মদিনা মনোবরান মদিনা মনোবরান আরেক নাম দারুল ইমান দারুল ইমানের সাথে মদিনা মনোবরার সাথে মক্কা মোকাররমার সাথে আমাদের এখন যোগাযোগ সহজ হয়ে গেছে এখন আমরা এখানে বসে মক্কা মোকার সলাতের জামাত দেখি এখন এখানে বসে আমরা এই মদিনা মনোবরার আমরা সলাপ দেখি সরাসরি দেখি এবং ওখানকার আলমোলা আমাদের কিতাবাদি বক্তব্য ফতোয়া আমরা গড়ে বসে পাচ্ছি এই যে রাজধানীর সাথে আমাদের যোগাযোগটা বেড়ে যাওয়ার কারণে এখন আমাদের ইমানি উন্নয়নও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা এখন সহজ যে এই জিনিসটা ইসলামে আছে কি নাই এটা যা চাই আপনিও করতে পারবেন সবাই করতে পারবে ইন্টারনেটে খালি হাদিসটা লেখে বলে দিবেন এটা কোন হাদিসে আছে কোথায় আছে নাকি নাই বিস্তারিত চলে আসবে এটা আলহামদুলিল্লাহ এই যে ইসলামকে জানা দিনকে জানা আল্লাপাক সহজ করে দিচ্ছেন সুতরাং এখন আর ওই জাল হাদিস নিয়ে আর মিথ্যা এগুলো নিয়ে আমাদের বসে থাকার সময় নাই আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাতীয় জাল হাদিস মিথ্যা কুসংস্কার থেকে আল্লাহ পাক হেফাজত করুন একানব্বই নম্বরে আমরা যেইটি আলোচনা করব সেই জাল হাদিসটি হল এই জাল হাদিসটা রমজান কেন্দ্রিক রমজান মাস আসলে আমরা শুনি হয় ভাই ইফতারে সেরিতে রমজান মাসে যা খাইতে পারো কোনো হিসাব নাই এই কথা শুনছেন না মানে এই কথা বলি রমজান মাস হইল খানা কমানোর জন্য কিন্তু রমজান মাসকে খানার একটা উৎসবে পরিণত করা হয়েছে যা খাইতে পারো ভাই এই মাসে কোনো হিসাব নাই তার এখন দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ যা খাইত তো যখন সারাদিন খাইতে পারে নাই সিয়াম পালন করছেন তো উনি ইফতারে তারপরে রাত্রির খাবারে সাহারিতে তার দ্বিগুণ তিনগুণ খাচ্ছেন মানে কাজা কাপ্পারা সব আদায় করে ফেলতেছে দিনে যা খাইতে পারে নাই তার থেকে অনেক গুণ বেশি রাত্রে খাইতে আছেন আর একজন আরেকজনকে বলতেছেন ভাই যা খাইতে পারো রমজান মাসে কোনো হিসাব নিকাশ নাই এই কথাটা একবারে সারা দেশে সারা বাংলাদেশে প্রচলিত এবং আমরা ছোটবেলা থেকে শুনতাম যে কয় ইফতারে সাহারিতে যা খাইবা কোনো হিসাব নাই এই জন্য সবাই একটু বেশি বেশি খরচ করে বেশি বেশি ব্যয় করার চেষ্টা করে বেশি বেশি খাওয়ার চেষ্টা করে এবং এটার উপর একটা জাল হাদিসও আছে ইমাম শাহকানি রাহেমাহুল্লাহ আল ফাওয়ায়দ কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে এই ব্যাপারে একটা জাল হাদিস আছে যে তিনজন ব্যক্তি যত খাবে যত পান করবে এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না এক নম্বর হলো আল মুফাত্তের যে ইফতার করে ইফতার করার সময় যা খাইব এটার কোনো হিসাব নাই ওয়াল মোতাসাহের এবং যে সাহারি খায় সাহারির মধ্যে যা খাইব এটার হিসাব নাই সাহেবে এবং মেহমান সাথে নিয়ে যা খাবে তারও হিসাব নাই তো আল্লামা শাহকানি রহমাহুল্লাহ বলেন এই কথাটা একেবারে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট মানে এটা কোনো হাদিসের কিতাবেও এইভাবে হাদিস আকারে ঢুকে নাই কিন্তু কোনো কোনো বুজুর্গ কোনো কোনো নেককার মানুষ তাদের বইতে লেখনীতে এরকম লিখে দিচ্ছেন যে হাদিসে বর্ণিত আছে যে তিন ব্যক্তির কোনো জবাব নাই তিন ব্যক্তির কোনো মানে হিসাব দিতে হবে না এই তিনজন এখান থেকে প্রচলিত হয়ে গেছে যে রমজান মাসে যা খাইবা তার কোনো হিসাব নেই অথচ খাওয়া দাওয়ার ব্যাপারে হিসাব তো অবশ্যই আছে আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন এটার হিসাব দিতে হবে রমজানে খান আর গায়ে রমজানে খান সবসময় হালাল খাইতে হবে রমজান মাসে আপনি যেহেতু বেশি খাইতে হবে হিসাব নাই এই জন্য ঘুষের মাত্রা বাড়ায় দিলেন যেহেতু রমজান মাসে খরচও বেশি এই জন্য ঘুষও বেশি অন্য সময় ফাইল সিগনেচারে যদি দশ হাজার দেওয়া লাগে এখন বিশ হাজার কারণ রমজান মাসে খরচ বেশি আমাদের এক মুসল্লি একদিন বলছিলেন যে অফিসের একটা কাজ করতে গেছে তো বলতেছে যে ভাই বসেন আমি রোজা রাখছি তো নামাজটা পড়ে আসি তো উনি ওনাকে বসায় রেখে নামাজ পড়তে গেছেন জামাতের সাথে নামাজ পড়ে আসছেন নামাজ পড়ে আসার পরে মানে অন্য সময় ঘুষ দেওয়া লাগতো দশ হাজার টাকা তো রমজান উপলক্ষে উনি বলতেছেন যে ভাই রমজান তো আরো আমার কিছু ইফতার মাহফিল করতে হয় কিছু কাজ আছে তো বিশ হাজার টাকা দেন জামাতের সাথে নামাজ পড়ে এসে রোজা রেখে তারপরে উনি ঘুষ খাচ্ছেন রমাদানের মধ্যে তো এবং ওই যে রমজানের খরচ বেশি এই জন্য ঘুষও বাড়াই দেওয়া হয়েছে তাহলে এই যে রমজানে আপনি খানা বাড়াইতে গিয়ে দেখা গেছে যে অবৈধ ইনকামও বাড়াই দিচ্ছেন এটাকে আল্লাহ সুবান তাল্লাহ দরবারে হিসাব দেওয়া লাগবে না অবশ্যই দেওয়া লাগবে এবং নবী সালামের ঘোষণা আর রাশি ওয়াল মোরতাশি কেলা হমফিন্নার ঘুষ দাতা ঘুষ গ্রহিতা দুইজনেই জাহান নামে যাবে আপনি যতই জামাতে নামাজ পড়েন যতই রোজা রাখেন আপনি জাহান নামে কারণ আপনি ঘুষ খাচ্ছেন রিসোয়া যেটা আল্লাপাক কড়াভাবে হারাম করেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতেল বাতিল পদ্ধতিতে কোনো সম্পদ তোমরা খেয়েও না আল্লাপাক বারবার নিষেধ করছেন কোরআনে কারিমে তাহলে রমজানের বাহিরে যেমন হিসাব দেওয়া লাগবে রমজানেরও খাওয়া দাওয়ার হিসাব দেওয়া লাগবে আর নবী সাল্লাহ ইসলাম কম খাওয়ার প্রতি উৎসাহিত করেছেন বেশি খাওয়ার প্রতি উৎসাহিত করেন নাই রমাদানে নবী সালামের খাবার ছিল অন্য সময় থেকে আরো কম নবী সালাম কয়টা খেজুর দিয়ে ইফতার করতেন আর আমরা বলি যে ভাই ইফতার খেজুর দিয়ে ইফতার করা সুন্নত ভালো কথা সুন্নত নবী সালাম তো শুধু খেজুরই খাইতেন এর আগে পরে তো আর কিছু ছিল না একটু পানি খাইতেন শরবত খাইতেন আর খেজুর খাইতেন আমরা তো খেজুর দিয়ে বিসমিল্লা বলে শুরু করি আসল খানা তো পরে তাহলে নবিসের সালামের সুন্নতের সাথে তামাশা করা হচ্ছে সুন্নত যে খেজুর দিয়ে শুরু করা সুন্নত খেজুর দিয়ে শুরু করা সুন্নত না খেজুর খাওয়াটা সুন্নত মানে শুধু খেজুর খাওয়াটাই সুন্দর আর কিছু খাইবেন না কিন্তু দেখা গেছে আমরা ওই খেজুর দিয়ে শুরু করছি পরে এর দশ গুণ এরপরে আমাদের খাওয়া দাওয়া তাহলে নবী সালাম রমাদানে বরং সাহারির সময় নবী সালাম বলছেন যে তোমরা কয়েকটা খেজুর খাও একটু পানি খাও তাও তোমরা সাহারি খাও তাহলে সেখানেও আমরা সাহারির সময় যে খাবার দাবার যেভাবে খাচ্ছি তো আলহামদুলিল্লাহ সিয়াম পালন করতে হলে খেতে হবে স্বাভাবিকভাবে কিন্তু এটা বলা ঠিক না যে রমজান মাসে যা খাইবা যা ইফতার করবা যা আসাহারি করবা এটার কোনো হিসাব দেওয়া লাগবে না এই কথাটা মিথ্যা কথা কিন্তু খাইতে নিষেধ নাই আবার মনে করবেন না যে রমজান মাসে খাওয়াই যাবে না রমজান মাসে খাইতে হবে সিয়াম পালন করতে হবে আল্লাহর আবাদত করতে হবে হালাল যেই উপার্জন হালাল খাবার এগুলো আমরা খাবো সিয়াম পালন করবো আল্লাহর আবাদত করব। কিন্তু ওইটা বলা বলা বলি করা যে রমজান মাসে যা খাইবা যা ইফতার করবা যা করবা কোনো হিসাব দেওয়া লাগবে না আচ্ছা বিরানব্বই নম্বর জাল হাদিস যেটা আমরা আলোচনা করব সেটি হল হজ সংক্রান্ত বিষয় আমাদের সমাজে কিছু কথা আছে এত তাড়াতাড়ি হজ করা যাবে না হজ তুমি ধরে রাখতে পারবে কিনা হজ ধরে রাখার বিষয় যে হজ ধরে রাখতে পারবা কিনা এই জন্য অনেকে দেখা যায় বিয়ের আগে হজে যায় না অনেকে বিয়ে করার পরেও কয় ছেলে মেয়ে বিয়ে না দিলে ছেলে মেয়ে রাখি বিয়ের উপযুক্ত ছেলে রাখি বিয়ের উপযুক্ত মেয়ে রাখি হজে যাওয়া যাবে না তারপরে আবার ইন্দোনেশিয়াতে প্রচলিত হইল যে বিয়ের আগে হজ করতে হবে মানে উল্টা আমাদের বিপরীত আমাদের হইল যে খবরদার এত তাড়াতাড়ি হজের ধারে কাছে যাওয়া যাবে না কারণ তুমি হজ ধরে রাখতে পারবে না কখন ধরে রাখতে পারবে যখন তুমি অজু ধরে রাখতে পারবে না তখন হজ ধরে রাখতে পারবে এমন সময় ধরে রাখবা হজ যে সময় তোমার ওজু ধরে রাখা যায় না প্রস্রাব পায়খানা ধরে রাখা যায় না কত হাজি দেখবেন হজে গেলে যে মিনাতে আরাফাতে পায় কাপড় নষ্ট করে ফেলতেছে কারণ টয়লেটে যাই দশজন বারো জন পনেরো জনের পিছনে লাইন ধরতে হচ্ছে আর এই আবার বের হয় আপনি পাশে কি টয়লেট টয়লেট তো দূরে টয়লেটে যাওয়া দশ বারো জন পনেরো জনের পিছনে লাইন ধরা তারপরে আসা সেই আপনার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে তো যে সময় হজ ধরে রাখার বয়স হয়েছে আর ওজু ধরে রাখার বয়স নেই এজন্য হজ ধরে রাখার কোনো বয়স নাই মানে এই ব্যাপারে আমরা জালহাদি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সমাজে প্রচলিত যে কথাটা যে হজ করতে হইলে ধরে রাখার প্রয়োজনীয়তা আছে তারপরে আপনার ছেলে মেয়ে বিয়ে শাদি দিয়ে তারপরে হজে যাইতে হবে ছেলে মেয়ে বিয়ে শাদি থাকলে যাওয়া যাবে না তারপরে ঋণ থাকলে যাওয়া যাবে না ঋণ পরিশোধ টরিশোধ করে তারপরে যাইতে হবে এরকম বিভিন্ন ধরনের যে বাধ্যবাধকতা আরোপ করা হয় এগুলা সব মিথ্যা বানোয়ার বাতিল অর্থাৎ হজ হইল যেমন সলাৎ ফরজ হয় সলাতের যখন ওয়াক্ত হয়ে যায় আজান হয়ে যায় ওয়াক্ত হয়ে যায় তখন একজন মুসলিম যিনি জমিনে জীবিত থাকবেন তার উপরে সলাত আদায় করা ফরজ উনি ছেলে বিয়ে দিলেও ফরজ না দিলেও ফরজ উনি ঋণগ্রস্ত থাকলেও ফরজ ঋণগ্রস্ত না থাকলেও ফরজ অর্থাৎ উনি যেই অবস্থায় থাকেন ওনার ডায়াবেটিস থাকলেও ফরজ সুস্থ থাকলেও ফরজ ওনার প্রেশার থাকলেও ফরজ না থাকলেও ফরজ সর্ব অবস্থায় ওয়াক্ত হওয়ার সাথে সাথে একজন মুসলিমের শুধু হোসটা থাকলে জ্ঞানটা থাকলে তার উপরে সলাত আদায় করা ফরজ হয়ে যায় ঠিক একইভাবে যে কোনো বয়সে যখন এই হজ করার মতো সামর্থ্য তার আর্থিক এবং শারীরিক সামর্থ্য হয়ে যাবে তখনই তার উপরে হজ করা খরচ তখনই তার হজ ধরে রাখার বয়স হজ ধরে রাখার জন্য চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর শর্ত না তারপরে হজ করার জন্য ছেলে মেয়ে বিয়ে সাদি দেওয়া তারপরে এটা করা ওইটা করা এগুলো শর্ত না এগুলো জরুরি না এই জন্য যখনই ফরজ হবে তখনই ধরে রাখতে হবে তখনই হজ ধরে রাখার বয়স আর হজ করার আগে যেটা যেটা হারাম ছিল হজ করার পরেও সেটা হারাম হজের আগে যেটা হালাল ছিল হজ করার পরেও সেটা হালাল তা দেরি করার অর্থ হইল যে গুনা খাতা আরো কিছুদিন করে লই হজর পরে আর করা যাবে না সুতরাং আরো একটু সুযোগ গ্রহণ করি গুণাগাতা যা করার হকতক মেরে সুদ খেয়ে ঘুষ খেয়ে আরো কিছু জুলুম নিপীড়ন আরো করিলই তারপরে লাস্টে যাই আমি একবার হজ করে এগুলো বন্ধ করে দেবো ইসলামে আল্লাহ সুবাহতালা এই জাতীয় কোনো বিধান রাখেন নাই এই জন্য হজের আগে যেটা যেটা করা যায় অনেকে হজ থেকে আসেই বলে যে এখন হজ করে ফেলছি আর ব্যবসা বাণিজ্য করা যাবে না ব্যবসা বাণিজ্য অবশ্যই করা যাবে হজের আগে যেটা হালাল ব্যবসা হজের পরেও সেটা হালাল হজের আগে যেটা হারাম হজের পরেও সেটা হারাম হজের কারণে নতুন করে হালাল হারাম হয় না হজের আগে আর পরে শরীয়ত একই কিন্তু হজটা হলো যখনই আমার উপরে ফরজ হবে আর্থিক এবং শারীরিকভাবে তখনই হজ করে নেওয়াটা ফরজ ঠিক একই জিনিস আমাদের সমাজে আছে দাড়ি উঠার পরে মা বাপ বলে যে এখনো দাড়ি রাখার বয়স হয়নি যে কয় এত ছোট ছেলে এত ছোট পোলা এখনো দাড়ি রেখে দিবে এটা দাড়ি রাখার বয়স হয়েছে মানে দাড়ি রাখার বয়সও আমরা মনে করি যে একেবারে ওই ছেলে মেয়ে বিয়ে দিলে বেআই বেআইন হইলে তারপরে যাই মনে হয় দাড়ি রাখার বয়স হয় যখন দাড়ি সাদা হয়ে যায় দাড়ি রাখার বয়স আল্লাহ ভাইকে ইচ্ছা করলে একটা শিশু যখন দুনিয়াতে আসে তখনই আল্লাহ দাড়ি দিয়ে দিতে পারতেন দাড়ি সহ একটা ছেলে জন্মগ্রহণ করতে পারতো আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন কিন্তু আল্লাহ সুবাহ তালা দেন না বারো চোদ্দ বছর পনেরো বছর হওয়ার পরে যাই আল্লাহ পাক দাড়ি দেন এই জন্যই দেন সে এখন দাড়ি রাখার বয়স হয়েছে দাড়ি রাখার বয়স আল্লাহ যখন মনে করেন তখনই দাড়ি দেন এর আগে আল্লাহ তালা দেন না সুতরাং যখনই উঠে তখনই তার দাড়ি রাখার বয়স তার দাড়ি রাখার বয়স পরে হবে উঠে গেছে এটা নয় তো এই জন্য আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো এই হজ সংক্রান্ত অনেকগুলো জাল হাদিস যে একটা হলো হজ ধরে রাখতে পারবে কিনা হজের আগে ছেলে মেয়ে বিয়ে দিতে হবে তারপরে নিজের আগে মা বাবারে হজ করাইতে হবে অনেকে ছেলের উপরে হজ পরস ছেলে না করে মা বাবাকে পাঠায় ও মা বাবা না করে ছেলে ছেলে করা যাবে না তারপরে অনেকে দেখা যায় যে হজ ফরজ কিন্তু নিজের হজ না করে মা বাবাকে পাঠাইছে এটা এক ধরনের আরেক ধরনের হলো যে হজের আগে ওমরা করা যাবে না যে আগে হজ করতে হবে তারপরে ওমরা করতে হবে এইরকমও কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই আপনি যে কোনো সময় ওমরাও করতে পারেন হজ ফরজ হলে ফরজিয়ত হজ পালন করবেন এটাতে কোনো অসুবিধা নেই এই জাতীয় হজ ওমরা সংক্রান্ত অনেকগুলো জাল হাদিস আছে আর ওই ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ওইদিকে প্রচলিত একটা জাল হাদিস আছে সেটা হলো আল্লামা ইবনুল জাউজি রাহমাহুল্লাহ তার মাউদুয়াত কিতাবে বলছেন যে একটা জাল হাদিস আছে মান তাজাওয়াজা কাবলা হুজ্জা ফাকাত বাদা বিল মাসিয়া যে কোনো ব্যক্তি যদি হজ করার আগে বিয়ে করে তো তার বিয়েটা গুনার মাধ্যমে শুরু হয় এটা জাল হাদিস মিথ্যা কথা সমস্ত মহাদেশিন কেরাম বলছে এটা মিথ্যা কথা এই জাল হাদিসটার প্রভাবে ওই অঞ্চলে কিন্তু ওই বেশিরভাগ বিবাহের আগেই তারা হজ করার জন্য চেষ্টা করেন কিন্তু এটাও জাল হাদিস আচ্ছা তিরানব্বই নম্বর জাল হাদিস যেটা সেটা হলো দোয়ায়ে গানজাল আর্স এটা তো নাম শুনছেন দোয়ায়ে গানজাল আর্স হ্যাঁ, নামে হলো দোয়ায়ে গানজুল আর্স এটা অনেক বড় দোয়া এই যে এই বইতে আছে দোয়ায়ে গানজুল আর্স লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল মালিকুল কুদ্দুস লা ইলাহা ইল্লাল্লাহু আজিজুল জব্বার লা ইলাহা রাউফির রাহিম লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল রাহিম এইভাবে অনেক লম্বা একটা দোয়া আছে এই দোয়াটার নাম দোয়ায়ে গানজুল আস এবং দোয়ায় গানজুল আসের অনেক ফজিলত লেখা আছে দোয়ায় গানজুল আস পড়লে আপনি ইমানের সাথে মৃত্যু হইব তারপরে দোয়ায় গাঞ্জুলাস পড়লে আপনার আল্লাহর আফসের নিচে ছায়া পাইবেন দোয়ায় গাঞ্জুলাস পড়লে এটা হবে এটা অনেক রকমের ফজিলত এই জাতীয় যত ফজিলত আছে সবগুলাই মিথ্যা বানোয়ার নবী সাল্লাহ সাল্লাম এই নামে দোয়ায়ে গানজুল আর্স নামে কোন দোয়ায় কোনো হাদিসে বর্ণনা করার নেই সহি দৈব জাল কোনো হাদিসে আসে নাই বরং এগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিক্ষিপ্ত বাক্যকে কোনো একজন ব্যক্তি কোনো একজন বুজুর্গ একত্রিত করে একত্রিত করছেন করে উনি নাম দিচ্ছেন এটা দোয়ায় গানজুল আর্স আরেকটা হলো গানজুল আর্স এই গান শব্দটা আরবি না গামজুল শব্দটা ফার্সি তো দোয়ায় গামজুল আর এটা ফার্সি থেকে আসছে পারস্য থেকে আসছে ওই দিক থেকে আসছে এটা আরব থেকে আসে নাই নবী সাল্লা সাল্লাম থেকে আসে নাই ওইটা ওই অঞ্চলের প্রভাবিত এটা নাম দেখাই বোঝা যায় তো এখানে যে বাক্যগুলো আছে বাক্যগুলো কিন্তু ভালো আমরা এই কথাটা খেয়াল রাখবেন আবার দোয়াই গামজুল আসমানি পুরা সব সেরে কি কথা খারাপ কথা তা না দোয়াগুলা ভালো কথাগুলা ভালো তো বলে ভালো কথা হলে অসুবিধা কি অসুবিধাটা হলো ওই জায়গায় যে এই ভালো কথাগুলো এইভাবে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই নবী সাল্লাম যেগুলো শিখাইছেন সেগুলোই পরিশ্বাস করতে পারি না যেগুলো শিখান নাই সেদিকে আমার যাওয়া দরকার থাকে আগে নবী সাল্লা সাল্লাম যেগুলো শিখাইছেন সেগুলো পরিশ্বাস করি এজন্য রাহে বেলায়াত ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ জেরাহে বেলায়াত এখানে যে জিকিরগুলো আছে নবী সালামের মাসনুন জিকির আপনি শুধু এই জিকিরগুলো করেও তো শেষ করতে পারবেন না যেগুলো নবী সালাম করতেন এবং করতে বলছেন বিভিন্ন সহি হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোই তো সারা জীবন করে শেষ করতে পারবো না তো সেগুলো বাদ দিয়ে নবী সালামের শিখানো নবুয়তের নূরের শিখানো দোয়া সেগুলো বাদ দিয়ে আমি কেন ওই আরেকজন বুজুর্গ বানাইছে সেই বুজুর্গের এটা নিয়ে এত ব্যস্ত থাকবো এটাকে অজিফা বানাবো হ্যাঁ। এই জন্য আর একটা দ্বিতীয় বিষয় হলো যে এটা পড়লে এত ফজিলত এটা তো ফজিলত বলার অধিকার কারো নাই মানে এই ফজিলত পাইলো কোথায় কে বললো এই ফজিলত নবী সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য কেউ তো এই ফজিলত বলতে পারে না তো সুতরাং যেহেতু নবী সাল্লাম বলেন নাই সুতরাং এই জাতীয় ফজিলতে বিশ্বাস করলে তখন গুণা হবে এরপরে দোয়ায় হেজবুল বাহার নাম শুনছেন দোয়ায় হেজবুল বাহার দোয়ায় হেজবুল বাহার আছে তারপরে আপনার দোয়ায় আহাদনামা আছে তারপরে দোয়ায় জামেইলা আছে তারপরে দোয়ায় হাফতে হাইকাল নাম শুনছেন হাফতে হাইকাল দোয়ায় হাফতে হাইকাল এই জাতীয় অনেকগুলো দোয়া আছে বিভিন্ন অজিফার বইতে এইগুলো একত্রিতভাবে কোনো হাদিসে আসে নাই এগুলো কোনো বুজুর্গ এরকম দোয়াগুলো তৈরি করছেন এই দোয়াগুলো সবগুলাই মানে এগুলোর ফজিলত সংক্রান্ত যে কথা এগুলোর অনেক অনেক ফজিলত বলা হয়েছে এটা পড়লে এই ফজিলত এটা পড়লে এত লক্ষ্য এটা পড়লে এত কোটি এই জাতীয় যত ফজিলত আসছে সবগুলাই মিথ্যা বানোয়াট আচ্ছা পঁচানব্বই নম্বরে আমরা যে জাল হাদিসটা বলবো সেটা হইল বিভিন্ন রকমের দরুদ দরুদে মাহি নাম শুনছেন দরুদে তাজ দরুদে তুনার জিনা দরুদে শেফা দরুদে লাখি দরুদে হাজারি দরুদে রুহি দরুদে নারিয়া দরুদে গাউসিয়া এই জাতীয় যত দরুদ এই দরুদগুলো সব বানানো দরুদ মানে বিভিন্ন বুজুর্গরা বিভিন্ন ব্যক্তিরা এই জাতীয় দরুদগুলো বানিয়েছেন বানানোর পরে আপনার এগুলার আবার ফজিলতা তৈরি করে দিচ্ছেন কোন কোন বইতে বিশাল বিশাল ফজিলতার কথা লিখে দিচ্ছেন যে এই দরুদ পড়লে এই ফজিলত এই দরুদ পড়লে এই ফজিলত দরুদে হাবিব আছে দরুদে হাবিব জানেন কুম কুমিয়া হাবিবি কামতা নামো আজামান লিল মহিব্বে কাইপাইয়া নামো কুম কুমিয়া হাবিবি কামতা নামো তারপরে আপনার দরুদে তাজ দরুদে তাজের ফজিলতটা শুনেন এই বইতে যে ফজিলত লিখছে যে এই দরুদ যদি কোনো ব্যক্তি হুজুর সাল্লা ইসলামকে স্বপ্নে দেখার আশা পোষণ করে তবে সেই যেন চান্দ্র মাসের শুক্লপক্ষের প্রথম শুক্রবার রাতে এশার বাদে পবিত্র শরীরে ও সুগন্ধিযুক্ত পোশাকে একশো বার এই দরুদ শরীফ পাঠ করে এইভাবে এগারো দিন পাঠ করলে ইনশাআল্লাহ সেই স্বপ্নে বিশ্বনবী হজরত রাসুল্লাহ সাল্লামের দর্শন লাভে সক্ষম হইবে <laughs> এই কথা কে বলল ওনাকে কে বলে দিল যে এটা একশো আশি বার এইভাবে এইভাবে পড়লে যে রাসুল সাল্লামের সাক্ষাৎ পাবে তারপরে ফজরের বাদে সাতবার আসরের বাদে তিনবার এশার বাদে তিনবার পড়বে এটা হলো দরুদে তাজের ফজিলত দরুদে হাজারির ফজিলত কবরস্থানে তিনবার এই দরুদ শরীফ পাঠ করিলে আল্লাহ তালা তার বরকতে আশি বছরের আজাব কবরস্থান থেকে উঠাইয়া দেন আহজবিল্লা কে বলল যে তিনবারে দরুশরী পড়লে দরুদে হাজারি আশি বছরের আজাব নাকি কবরস্থান থেকে উঠাই দেয় যদি বিশ বার এই দরুদ পরে পাঠ করে তার সবাব মা বাবাকে দান করে তবে সেই জন্য মাতা পিতা সমস্ত দাবি পূরণ করিল আল্লাহ তালা তার পিতা মাতা জিয়ারতের জন্য এক হাজার ফেরস্তা ফাটাইয়া দিবেন তাহারা কেয়ামত পর্যন্ত এই কাজে নিযুক্ত থাকিবেন নাউজবিল্লা দেখেন কি ফজিলত বানাই দিছে কি ফজিলত লিখে দিছে এই জাতীয় কোনো কথা কোনো শহীদ দই জাল কোনো হাদিসে আসে নাই দরুদে হাজারি তারপরে আপনার দরুদে লাখি দরুদে লাখি হইল মানে লক্ষ লক্ষ স্বভাব দরুদে নারিয়া হইল আগুনের মতো কাজ করে নারিয়া মানে আগুন এটা খতমও আছে খতমে নারিয়া বলে যে মানে আপনার অসুখ হয়েছে বা আপনি বিপদ আপদে পড়ছেন এই দরুদে নারিয়া পড়লে আগুনের মতো কাজ মানে একবার সাথে সাথে আপনার অসুখ ভালো হয়ে যাবে বিপদ আপদ দূর হয়ে যাবে এই জন্য দরুদে নারিয়া তারপরে দরুদে গাউসিয়া দরুদে গাউসিয়া হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীর নামে দরুদ এই জন্য এটা দরুদে গাউসিয়া এইরকম অসংখ্য দরুদ এই জাতীয় দরুদের গুলোর বিশাল বিশাল ফজিলত এই সকল কিতাবে দেখবেন যে বর্ণনা করা আছে এই জাতীয় যতগুলো দরুদ এগুলো সব নিজেদের বানানো এবং গুলো সব বানোয়ার এজন্য দরুদ নিজে পড়া যায় দরুদ নবী সাল্লাম যেগুলো শিখাইছেন সেগুলো তো পড়তেই হবে এর বাহিরে কেউ যদি এমনি স্বাভাবিকভাবে নবী সাল্লামের জন্য দোয়া করেন সেগুলো দরুদ যেমন আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ওয়াসাল্লিম এই পর্যন্ত পড়লেও দরুদ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এটাও দরুদ এরকম পড়া যায় তবে একটা সুনির্দিষ্ট রূপ দিয়ে এটার ফজিলত বর্ণনা করা এটা গুনাহের কাজ মানে একটা দরুদ নিজে বানাইলাম বানাই বললাম যে এটার এত ফজিলত এটা করলে এটা এই হবে এটা করলে এইগুলা মারাত্মক গুনাহের কাজ এগুলা কারো অধিকার নাই আচ্ছা এরপরে আসি আমরা ছিয়ানব্বই নম্বর যেটা সেটি হলো খাদ্য গ্রহণের সময় খাবারের সময় কথা না বলা বলে যে খানা খাওয়ার কোরআন শরীফ পড়া সমান কথা যে খবরদার খানা খাওয়ার সময় কোনো কথাবার্তা বলা যাবে না এইটা সম্পূর্ণ বানোয়ার এবং এটা সহি হাদিসের বিপরীত সহি হাদিসগুলোতে আসছে নবী সালাম এবং রাম যখন খেতেন একসাথে খেতেন তখন নবী সালাম এবং সাহাবিরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন এবং বিভিন্ন বিষয়ে তারা গল্প করতেন হাসতেন মানে এই খাওয়ার সময় তাহলে নবী সালাম রাম খাওয়ার সময় কথা বলতেন আর আমরা বলতেছি যে কথা বলা যাবে না এটা খাওয়ার সময় নামাজ পড়ার কেউ বলে যে খানার নামাজ পড়া সমান কেউ বলে খানার কোরআন শরীফ পড়া সমান এই সময় কোনো কথাবার্তা বলা যাবে না এটা হলো একটা জাল হাদিস এই ব্যাপারে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী ইমাম সাকাবি রহমতুল্লাহ তারা সবার সকলে বলছেন এটা জাল হাদিস সাতানব্বই নম্বর যেটা সেটা হলো খানার সময় সালাম না দেওয়া ভাই খাইতেছেন এই জন্য সালাম দিতে পারলাম না যতক্ষণে বলতেছে যে ভাই খাইতেছেন সালাম দিতে পারলো না এতক্ষণে সুন্দর মতো সালাম দেওয়া হয়ে যেত সালামের জবাবও হয়ে যেত খাওয়ার সময় সব করতে পারতেছে কিন্তু সালামটা দিতে পারতেছে না অথচ নবী সালামের কোনো হাদিস এরকম নেই যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না এবং খানার সময় সালাম দিতে কোনো অসুবিধা নেই তবে সালামের জবাব দেওয়ার সময় যদি আমার ভিতরে খাবার থাকে তখন সালামের জবাব দিতে কষ্ট হইতেছে একটু পরে দিব আমি অসুবিধা কি হ্যাঁ, কিন্তু যিনি সালাম দিচ্ছেন উনি তো খাইতেছেন না ওনার দিতে তো কোনো কষ্ট নাই উনি আসি বলতে পারতেছে ভাই খাইতেছেন এই জন্য সালাম দিলাম না এটা বলতে পারতেছে আরো কথাবার্তা বলতে পারতেছে কিন্তু আসসালাম আলাইকুম বলতে পারতেছে না আরেকটা হলো উনি না খাইতেছেন আপনি সালাম দিতে পারতেছেন না কিন্তু উনার এখানে আল্লাহর অনেক রহমতের ফেরস তারা আছেন মমিনের ঘরে আল্লাহর ফেরস্তারা আছে না তো ঘরে ঢুকার সময় তো সালাম দেওয়া সুন্নত খাকার আর যেই অবস্থায় থাকুক যে যেই অবস্থায় থাকুক যারা জবাব দিতে পারবে না তারা দিতে পারবে না কিন্তু ওখানে তো আল্লাহ রহমতের ফেরস্তারা আছেন ফেরস্তারা তো জবাব দিবেন আমরা তো সলাতের মধ্যে সালাম দিই কেউ সালামের জবাব দিই ইমামও বলতেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুক্তাদিরও বলতেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেউ বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন ইমাম সাহেব যেহেতু বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম তা আপনারা তো বলার কথা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কিন্তু বলছেন কোনোদিন সবাই বলতেছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে এটা জবাব দিতেছেন কে আল্লাহর ফেরেস্তারা জবাব দিচ্ছেন আল্লাহ সুবানতলা জবাব দিচ্ছেন সুহান কারণ আল্লাহর আবাদত করতেছি সলাতের মধ্যে আল্লাহর দৃষ্টি রহমতের দৃষ্টি সরাসরি আমার দিকে তাহলে আল্লাহকে সালাম দিচ্ছি আল্লাহর ফেরস্তাদেরকে সালাম দিচ্ছি তারা জবাব দিচ্ছেন তাহলে আমি ওখানে কেউ জবাব না দিক বা খাইতেছে উনি জবাব দিতে না পারে কিন্তু ফেরস্তারা তো আছে এই এই ব্যাপারে ইমাম সাকাবি আল্লাহ মামল্লা আলী কারি সকলে বলছেন যে এই যে খানার সময় সালাম দেওয়া যাবে না এটা আমাদের দেশের একেবারে বহুল প্রচলিত মানে সব দেখবেন যে সবাই জানে এটা খানার সময় কোনো অবস্থায় সালাম দেওয়া যাবে না তবে আলহামদুলিল্লাহ দেখবেন আরব দেশে যে খানার সময় সবাই সালাম দেন যিনি যিনি আসতেছেন সবাই সালাম দিচ্ছেন এটা ওই দেশের মানুষ এই জাল হাতে শুনে নাই কিন্তু এটা আমাদের দেশে ব্যাপক প্রচার লাভ করছে আচ্ছা আটানব্বই নম্বর যেটা সেটা হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এটা মুক্তদুল মোমেনিনের মধ্যেও লেখা আছে যে বলা আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত এটা মিথ্যা কথা এটা স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত না স্ত্রীর পায়ের নিচে স্বামীর ব্যস্ত না বরং দুইজনে মিলে দুইজনের জান্নাত জাহান্নাম মানে দুজনে মিলে একসাথে একজন আরেকজনকে সহযোগিতা করলে দুজন জান্নাতে যাবে অসহযোগিতা করলে দুজন জাহান্নামে যাবে সুতরাং একজনের সাথে একজনের যে একজনের পায়ের নিচে আরেকজনের জান্নাত শুধু সহি হাদিসে আসছে আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত এটা ঠিক আছে কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা ঠিক না তবে ওইটা হাদিসে আসছে নবী সালাম বলছেন যে যদি কাউকে আমি জমিনে সাজদা করার নির্দেশ দিতাম তো স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে এটা ঠিক আছে তো কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত এই জাতীয় কথা কোনো হাদিসে নেই আচ্ছা নিরানব্বই নম্বর যেটা সেটা হলো লা সলাতা ইল্লা বি হুজুর কাল হুজুরি কলব ছাড়া নামাজ হয় না এটা শুনছেন কয় যে হুজুরি কলব ছাড়া নামাজ হয় না এই জন্য অনেকে হুজুরের ছবি সামনে লাগাইও রাখে কারণ হুজুরের কলক তৈরি করে মানে হুজুরুল কাল্প মানে আরবি ভাষায় মনোযোগ মানে খুশু খুজু খুশু খুজুকে হুজুরুল কাল্প বলা হয় এটা কোনো বুজুর্গ এটা নবী সালামের হাদিস না এটা কোনো হাদিসের গ্রন্থে আসে না এটা একটা বানানো বাক্য তো এই বাক্যটা হয়তো কোনো বুজুর্গ বুঝাইতে চেয়েছেন যে যেহেতু সলাতের মধ্যে খুশু খুজু জরুরি মনোযোগ জরুরি যাতে মন অন্য দিকে না যায় এই জন্য কোনো বুজুর্গ হয়তো বলছেন যে লা সলাতা ইল্লা বি হুজুরুল কাল হুজুরে কলব ছাড়া নামাজ হয় না মানে মনোযোগের সাথে নামাজ পড়ো কিন্তু এটা পরবর্তীতে হাদিস হয়ে গেছে অনেক জায়গায় লেখা আছে যে অনেক বইতেও লেখা আছে লা সলাতা ইল্লা বি হুজুরুল কাল হুজুরি কলব ছাড়া নামাজ হয় না আর হুজুরি কলব তৈরি করতে হইলে ওই পীর সাহেবের কাছে যাইতে হবে হুজুরি কলব এমনি হবে না এটা কিন্তু আরও একটা দলিল যে লা সলাতা হুজুরের কাল আপনার হুজুরের কলব ছাড়া নামাজ হবে না তাহলে হুজুরের কাছে যাইতে হবে এখানে হুজুর মানি হুজুর না এখানে হুজুর মানে কি শাব্দিক বা নর্মালি অর্থ হইল হুজুরুল কাল মানে কালবের উপস্থিতি হাজির হাজিরা থেকে হুজুর মানে উপস্থিতি মানে কালবের উপস্থিতি ছাড়া চলাত হয় না মানে মনোযোগ ছাড়া চলাত হয় না কিন্তু এটাকে বিকৃত অর্থ করে ওই যে হুজুরুল কাল এই যে হুজুর শব্দটা আসছে বাঙালি মনে করছে এটা বাংলা শব্দ হ্যাঁ, বাস এবারে হুজুর ধরা ফরজ হয়ে গেছে হুজুরের কাছে যাইতে হবে হুজুরের কলব বানাইতে হবে হুজুরের কলব বানাইতে হলে কলব পরিষ্কার করতে হবে কলব জারি করতে হবে এটা থেকে শাখা প্রশাখা বাহিরই অনেক সেরেক বেদাত বিস্তার লাভ করে গেছে এবং শেষ পর্যন্ত অনেকে হুজুরের ছবি সামনে রাখা ছাড়া নামাজে হয় না না হুজুবিল্লা দেখা যায় হুজুরের ছবি টাঙ্গায় রেখছে কি ব্যাপার ভাই এটা তো সেরেকি জিনিস হুজুরের ছবি সামনে থাকবে কেন কয় হুজুরে কলব ছাড়া নামাজ হয় না হুজুর সামনে না থাকলে হুজুর আমার কলবে না থাকলে চলা থাকে এমনকি হুজুর শুধু সামনে থাকা না আল্লাহ জিকির পর্যন্ত হয় না হুজুরের কলবের দিকে না গেলে জিকিরের আগে নিয়ত করতে হয় জিকিরের নিয়ত জানেন না জিকিরের নিয়ত হলো আমি আমার কালবের তরফ মোতাবাজ্জা আছি আমার কলব আমার হুজুরে কাবলার কলবের তরফ মোতাবাজ্জা আছে আমার হুজুরে কাবলার কলব আমার দাদা হুজুর কাবলার কালবে তরফ মোতাবাজ্জা আছে দাদা হুজুর থেকে সিটাং যাইব সিটাং থেকে ঢাকা আসবো ঢাকা থেকে সিলেট যাইব সিলেট থেকে রাজশাহী যাইব রাজশাহী থেকে ফরিদপুর যাইব ফরিদপুর থেকে বরিশাল যাইব এইভাবে পুরা বাংলাদেশ ঘুরব প্রথমে ঘুরতে ঘুরতে এরপরে আস্তে আস্তে আস্তে আস্তে মদিনা যাইব মদিনা থেকে সরাসরি আল্লাহর দিকে যা এরপরে আবার জিকির শুরু করেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তারপরে জিকিরের ফয়জ বরকত আপনার কলবে আসবো এর আগে যত জিকির করবেন কোন কলবে জিকিরের ফয়জ বরকত আসবে না এই যে হুজুরের কলব ছাড়া জিকিরও হয় না মানে আগে নিজের কলব হুজুরের কলবের দিকে ফিরাইতে হবে তো এটাকে ইব্রাহিম আলাইসাল্লামের যুগের লোকেরা ইব্রাহিম আলাইসাল্লামকে বলছিল ইব্রাহিম খবরদার তোমার কলব এদিকে না ফিরাইলে কিন্তু কিছু হবে না তো ইব্রাহিম আলাইসালাম তখন ঘোষণা দিয়েছিলেন ইন্নি আমি আমার কলবকে সরাসরি ওই আল্লাহর দিকে ফিরাই দিলাম যিনি আসমান জমিন সব সৃষ্টি করেছেন সুহান এটার নাম তাওহিদ এটার নাম আল্লাহর একত্রবাদ আমার কলব আল্লাহর জিকির করবো আল্লাহর দিকেই থাকবে সরাসরি আরেক দিকে যাওয়ার দরকার থাকে তো এখানে আমরা যে কথাটা বলবো সেটা হলো লা সলাতা ইল্লা বি হুজুর কালবিটা কোনো হাদিসের কিতাবে হাদিস হিসাবে আসে না এটা সম্পূর্ণ বানোয়াট একটা গল্প সর্বশেষ যেটা একশো নম্বর সেটা হলো মসজিদ হলো আল্লাহর গড় মাদ্রাসা কার গড় হ্যাঁ কিন্তু এই জাল হাদিসটা হলো আল ও বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি যে মসজিদ আল্লাহর গড় মাদ্রাসা নবীর গড় হ্যাঁ, মাদ্রাসা নবীর গড় না মাদ্রাসাও আল্লাহর গড় নবীর গড় বলতে জমিনে এরকম কিছু নাই মসজিদ ও বাইতুল্লাহ মাদ্রাসাও বাইতুল্লাহ মাদ্রাসা তো আল্লাহর দিন শেখানো হয় এখানে ওইটাও আল্লাহর ঘর এটা মানে যে এই বাক্যে যে কথাটা আসছে যে আল মসজিদ ও বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তো বাইতি মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার ঘর এটা মানে হাদিসের নামে একটা জঘন্য মিথ্যা এবং বানোয়াট কথা বরং দুশো বছর পর্যন্ত পৃথিবীতে মাদ্রাসা শব্দটাই প্রচলিত ছিল না এটা দুশো বছর পরে যায় মাদ্রাসা শব্দের প্রচলন হয় তাহলে নবিসামের হাদিসে ওই মাদ্রাসার কথা আসবে কেন কারণ নবিসামের যুগে তো এই মাদ্রাসার সিস্টেমে ছিল না মাদ্রাসার সিস্টেমে তো চালু হয়েছে দুশো বছর পরে যাই এইরকম মাদ্রাসার সিস্টেম চালু হয়েছে এবং মাদ্রাসার শব্দটাই আবিষ্কার হয়েছে তার আগে তো মাদ্রাসা শব্দটাই ছিল না তো এই জন্য এইটাও একটা জাল হাদিস যে মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর সম্মানিত ভাইরা আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না তো আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে সমস্ত প্রকার সেরেক বেদাত এবং জাল হাদিস থেকে আল্লাহ মুক্ত থাকা তৌফিক দান করুন আমাদেরকে সঠিক ইসলামের দিকে ফিরে আসা তৌফিক দান করুন কোরআন এবং সহি হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন আর আমরা একশোটা আলোচনা করলাম এরপরে এর মধ্যে কোনো ভুল ত্রুটিও হইতে পারে আমরা ভুলের উর্ধে না এটা আমরা সবসময় বলি যে আমরা ভুলের উর্ধে না আমাদেরও ভুল হওয়া স্বাভাবিক তো কোনো ভাই যদি সুন্দরভাবে আমাদেরকে হাদিস দিয়ে দেখা দিতে পারেন যে এটা হাদিসে সহি এভাবে আছে বাস আমরা মেনে নিতে কোনো অসুবিধা নেই আমরা যে কোনো সময় ভুল স্বীকার করি এবং ভুল মেনে নেওয়ার জন্য প্রস্তুত আমরা ভুলের ঊর্ধ্বে না আম্বিয়া আলহিমুসালাম ভুলের ঊর্ধ্বে তাদেরকে আল্লাপাক সরাসরি ওহি দ্বারা পরিচালনা করেন আমরা ওহির ভিত্তিতে সরাসরি আল্লাহ কর্তৃক ওহি দ্বারা পরিচালিত না আমরা ওহিকে এস্তেবা করি অনুসরণ করি তো ওহি এস্তেবা করতে যে ভুল হইতে পারে আমাদের নিজস্ব এজন্য অনেকে বই লেখেন বই লেখার পরে ভুল হইলে পরবর্তী সংস্করণে সংশোধন করেন কিন্তু আমাদের এগুলো তো অনলাইনে যায় তো অনলাইনে যাওয়ার পরে দেখা গেল একটা ভুল হয়ে গেছে হইতে পারে তো একজন এটা শুনছে কিন্তু পরে যে আমরা সংশোধন করছি ওইটা হয়তো উনি শুনেন নাই এখন সব জায়গায় খালি ওইটা জবাব দিতে হয় যে আপনি তো অমুক জায়গায় এটা বলছেন এটা বলছেন একটার জবাব দিতে দিতে সারা জীবন যায় কারণ ওই যে প্রথমটা শুনছে পরে যে আমরা সংশোধন করছি ওটা তো উনি শুনে নাই এই জন্য আমরা অনুরোধ করব যে এরকম কোনো ভুল ত্রুটি যদি কেউ সুন্দরভাবে আমাদেরকে ধরে দেন আমরা মেনে নিতে প্রস্তুত আছি কোনো অসুবিধা নাই তবে এটা নিয়ে আপনি অপপ্রচার বা আমাদের মান সম্মান নষ্ট করা বা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা এগুলো না করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আর এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য আমাদের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লার আমাদের উস্তাদের বই আছে হাদিসের নামে জালিয়াতি ওই বইতে আরো সুন্দর করে দেওয়া আছে আপনারা ওই বইটা পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন سبحانك اللهم بحمدك أشهد أن لا অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরি ক্ষমা তোমার অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরি ক্ষমা তোমার তুমি রাহিম তুমি কারি পাবো কি আজ তোমার রহম আল্লাহ তুমি দেখাও সরল প আল্লাহ তুমি দেখাও সরল প আল্লাহ তুমি দেখাও সরল প আল্লাহ তুমি দেখাও সরল প আল্লাহ তুমি দেখাও সরল প